বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলে গেছে কোরআনের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন সংযোজন কাটছাট হবে না একটা জের জবরের হেরফের হবে না একটা নুকটাকে সরানো যাবে না আর পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই যারা যদি কেউ বলে কোরআন ছাড়ো নাই ভারত ছাড়ো আমার আল্লাহর ক্ষমতা আছে ওই অশুভ শক্তিকে দুনিয়া ছাড়া করে দিতে পারেন একবার আমরা বলছি আমাদের হাতে এমন ক্ষমতা আছে নাই আমাদের কাছে সশস্ত্র বাহিনী আমরা নই কিন্তু আমরা মনে করি আমরা নবী মোহাম্মদ সন্ত্রের সৈনিক শুনছেন আপনারা আরে বলুন না আমরা বিশ্বনবী মোহাম্মদ সন্ত্রের সৈনিক আমরা উগ্রপন্থী নই আমরা উগ্রপন্থাকে কোনোদিন মানে সমর্থন করি না কিন্তু যদি আমাদের নবীর বিরুদ্ধে আর আমাদের শরীয়তের বিরুদ্ধে যদি কেউ কিছু করে আমরা হচ্ছি সেই শক্তি আরে যে ইংরেজ শক্তি দম্ভ সহকারে বলেছিল যে আমাদের রাজত্বে সূর্য ডোবে না শুনেছেন না শুনেননি আপনারা আরে আপনারা শুনেছেন কোনদিন যে ইংরেজ দম্ভ করে বলতো যে আমাদের রাজ্যে সূর্য ডোবে না হ্যাঁ, সারা দুনিয়ার উপর রাজত্ব করছিল ইংরেজরা সেই ইংরেজকে আজ আমরা শুনছে না আপনারা এই জমিয়তুল্লাহ মাহিন আর এই সমস্ত উলামারা লক্ষ লক্ষ উলামারা জান দিয়েছে কিন্তু তাদের জন্য স্বাধীনতা সংগ্রাম করে সেই রকম একটা বিরাট বড় শক্তিকে যারা দম্ভ করে বলতো আমাদের রাজত্বের শুদ্ধ নেবে না কসম আল্লাহ এই রকম শক্তিকে আমরা সাত সমুদ্র তেরো নদী পার করে দিয়েছি তোমরা কোন কোনঠায় শরীয়তের উপর কোন আঘাত হানলে আমরা কোনোদিন এটাকে মেনে নেবো না কি বলছেন আপনারা হ্যাঁ তোমরা হাতে বেরোছো ভাতে বেরোছো সহ্য করেছি সংরক্ষণ দাওনি সহ্য করেছি কি বলছেন আপনারা আরে বলছেন না কেন একটা মুসলমান ছেলের মধ্যে পড়ার মানসিকতা নাই সে বলছে সুরাতে চ গুজরাটে চ মিরাটে চ শুনছে শুনছেন আপনারা কেন ও এম্বয়ডারি করবো নাকি সোনা পরিচয় কাজ করবো যা দুটো পয়সা হয় লেখাপড়ার ইচ্ছা নেই কেন ও জানে যে আমি মুসলমান আব্দুল করিম আব্দুর রহিম শুনছেন শওকতের রহমত আর বরকত ও আমাদের বরকত হবে না আমাদের ভাগ্যে চাকরি আরে বলছেন না কেন ওয়ান পার্সেন্ট হ্যাঁ পয়েন্ট ফাইভ মানে দেড় পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট মুসলমান আর দেড় পার্সেন্ট দু পার্সেন্ট চাকরি আরে বুঝছেন না বুঝছেন না হ্যাঁ কি বলবে তারা আমি বললাম বন্ধু শোনো আমার নবী মোহাম্মদ তিনি সারা বিশ্বের নবী তিনি পৃথিবীর মাঝখানে যে আলো জ্বালালেন সেই আলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেল পৃথিবীর কোন করণ আর পৃথিবীর কোন স্থান আর পৃথিবীর কোন জায়গা পৃথিবীর কোন শহর আর পৃথিবীর কোন জঙ্গল আর পৃথিবীর কোন দেশ এমন অবশিষ্ট নাই যেখানে যেখানে আজানের ধ্বনি না পাওয়া যায় সারা দুনিয়ার সব জায়গায় আজান ধ্বনি তো হচ্ছে না হচ্ছে না আর বলছেন না কেন হ্যাঁ? আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম খ্রিস্টানদের সামনে বলো তোমরা তো সারা বিশ্বের মধ্যে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান ধর্মের প্রতি লোকের এত আগ্রহ কেন বা আগামীকাল জমিয়তুল্লাহবা হিন্দের তরফ থেকে আমাদের জেলা শহরে বর্ধমান শহরে একটা অনুষ্ঠান আছে বুঝলেন আমি সেইখানে যাব সেখানে কি হবে খ্রিস্টানরা ওই লোভ দেখিয়ে সেবার নাম করে মুসলমানদের কাছে কি অর্থ লোভে সেবার লোভে ওদেরকে আস্তে আস্তে খ্রিস্টান ধর্মের দিকে কি করছে নিয়ে যাচ্ছে আচ্ছা আমি প্রশ্ন করলাম ভাই সাহেব ওরা খ্রিস্টান ধর্মের দিকে আকর্ষিত হচ্ছে না পয়সার দিকে আকর্ষিত আর বলছেন না কেন আপনার সবাই বলছেন না কেন পয়সার জন্য লোভ হচ্ছে মৃত আর একটাই হচ্ছে জীবিত সব অচল একটাই হচ্ছে সচল আপনাদের বলছি মুর্দা এ চলতে পারে না ওকে চালাতে হয় শুনছেন জিন্দা নিজে চলে আর অনেকজনকে চালায় একটা জিন্দা লোক বউ বাচ্চা ছেলে মা বাপ সবাইকে চালায় বলছেন কেন আপনারা হ্যাঁ হ্যাঁ একটা উপায়ে আর দশজন খানেওয়ালা পরিবারের তাহলে সমস্ত পরিবারকে একলা চালাচ্ছে তো তাহলে একটা জিন্দা আর মুর্দা সে নিজেই চলতে পারে না তাহলে তার দরকার চারটে কাঁধের কিসের দরকার আপনারা অবাক হয়ে যাবেন আমার আল্লাহ আমি কোনো ভেবে চিনতে বসিনি কিন্তু আমার আল্লাহ আমার মগজের ভেতরে এমন একটা জিনিস ঢুকিয়ে দিলেন আল্লাহ রহম করা আমার নবী মোহাম্মদ সাহেবের বড়ত্ব মহত্বের ওসিলা আল্লাহ তালা আমার গ্রামের মধ্যে সঙ্গে সঙ্গে দিলেন আরে খ্রিস্টান ধর্ম তোমরা সবাই ভরে রাখো তোমরা মনে কিছু কোনো প্রশ্ন যখন করেছো গুরুত্ব তোমাকে সেটাই হবে তুমি শুনতে বললাম কই যে খেলা করে দেবো আমার নবীকে তুমি ছোট করার চেষ্টা করছো আমি এখন আর শুনবো না আমি বললাম শোনো তোমাদের মুর্দা ধর্ম তাই চালার চলার জন্য চারটি সাহারা নিচ্ছ চলতে তো পারো না তার মানে এই বলে চারটে মিম কটা মিম তাহলে আলমাল প্রথমে মানুষকে মালের প্রলোভন দেখায় নাম্বার দুই হচ্ছে আলমার আত নারীর প্রলোভন দেখাও আপনাদের ব্যাখ্যা দিচ্ছি তার নাম তিন নম্বর আল মাকাম চাকরি বাকরি কোনো পদ পদে ভূষণ করা ডক্টরেট তুমি শুনছেন স্যার হ্যাঁ লর্ড এরকম ধরনের বড় বড় পদবি দিয়ে তাকে খ্রিস্টান ধর্মের দিকে আকর্ষণ করা আর নাম্বার চার হচ্ছে জঘন্যতম অপরাধ সেটা হচ্ছে আর বল রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে তোমরা বিভিন্ন দেশের উপরে অত্যাচার করে স্বঘোষিত স্বশাসিত দেশের উপরে তোমরা জোর করে হ্যাঁ যৌথ বাহিনীর নাম করে চাপিয়ে দিয়ে মুসলমান নিধন করতে চাইছ মুসলমানের জনসংখ্যা কমাতে চাইছ তুমি বুঝতে পারছেন না এবার শুনছি আলমার যারা মালের লোভী তাদেরকে মাল দেখায় কেউ শুনছেন আপনারা আর যাদের মালের দরকার নেই যেমন আরবিয়ান আরবিয়ানদের কাছে মাল আছে না নেই আরে বলছেন দেখো ওদেরকে খ্রিস্টান ধর্মের দিকে কি করে ধাবিত করবে কি করে ধাবিত করবে আজকে আমি নেটে সৌদি আরবের আর জর্ডানের একটা জিনিস দেখছিলাম যে ওখানকার ছেলেরা কিভাবে বিপদগামী হচ্ছে আর সেই ইংরেজি ভাঙায় ভাঙা ভাঙা ভাষায় একটা মেয়ের সাথে প্রেমের গল্প করছে আর সেই মেয়েটা এমন নগ্ন হয়ে আছে যে এ পাগল হয়ে নিজের ইমান দিন ধর্ম সব ধ্বংস করে ফেলছে কেন ওরা জানে যে একে মাল দিয়ে একে আকর্ষণ করা যাবে না কিন্তু মেয়ের প্রলোভনে চট করে ধরে নিয়ে যাবে হ্যাঁ আমি জর্ডানের একজন মেজর বিরাট বড় একজন কি বলবো মিলিটারি অফিসার থ্রি স্টার প্রাপ্ত তাকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন না আমরা ফাঁকাত না ইমান দিন বাইনা ফাঁকা যাই ইমরা আতিন আফরিনজিহা তর্জমা করতে পারবো না খুব নোংরা ভাষা আমরা আমাদের দিন ইমান ধর্মকে ধ্বংস করেছি একজন নারীর না ছিছি ও নোংরা কথা বুঝতে পারছেন না খ্রিস্টান নারীর কাছে সব বিক্রি দিচ্ছি হ্যাঁ আমাদের ভিসা দিচ্ছে সব দেশে ডেনমার্কে চলে এসো ফ্রি ভিসা আর তার সমস্ত পাসপোর্ট নম্বর তার বায়োডাটা সঙ্গে সঙ্গে সেন্ড করে দিচ্ছ ওখানে তার জন্য একটা মেয়ে উষ্ণ অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে আছে যখনই বিদেশ যাচ্ছে তার পিছনে মেয়ে লেগে গেল তারা তাকে নাজাইজ কাজ করিয়ে সুয়ার খাইয়ে মদ খাইয়ে তাকে বেইমান করার চেষ্টা করলো বুঝতে পারছেন না কথাটা আর কি করবেন হ্যাঁ সেবা চিকিৎসার ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা এইগুলো লোক দেখি দেখে তুমি খ্রিস্টান ধর্মের মধ্যে দীক্ষিত করতে চাইছো আমি বললাম বন্ধু আর আমরা নিজেদের পকেটের পয়সা খরচ করে কেউ শুনছেন কাউরি উস্কানিতে আমি নবীর সৈনিক হতে পারবো না কেউ শুনছেন আপনারা কোন ব্যক্তির উস্কানিতে সে নবীর সৈনিক না সে গুন্ডা বাহিনী সে কি হবে ভাই আমি যদি নবীন সৈনিক হই আর আপনারা সবাই বলুন এই দলটার উদ্যোক্তা এখানকার বক্তা আর সমস্ত শ্রোতা আজকে নিয়োগ করুন আমরা মোহাম্মদ সরাসরের সৈনিক হব পৃথিবীর কোন মঠপথের সৈনিক হতে আমরা রাজি নই সবাই বলুন একসাথে বলুন হাত তুলে বলুন দেখি ভাই আমরা মোহাম্মদের সদের হতে রাজি আছি আমরা মোহাম্মদ দিন তার সুন্নতকে চিন্তা করার মেহনত করব সারা বিশ্বের সামনে আমরা অস্ত্র হ্যাঁ আমাদের কাছে বালুদের গন্ধ নেই আমাদের কাছে আমাদের কাছে সুগন্ধিযুক্ত একটা অস্ত্র আছে আমাদের জবান আমরা নবী বড়ত্তর মহত্ব তার আজমত তার সৌন্দর্যতা আর তার সুন্নতের উপকারিতা মানুষের কাছে এমন ভাবে তুলে ধরবো যে মানুষ তার জীবনটাকে শুধরে নেবে কিংবা ইনশাল্লাহ রাজি আছি ভাই সবাই কোনো কারণে উস্কানি দেবো না হিংসা প্রকাশ করব না ভালো কথা বলে আজ আমার সমাজকে ভাগ্য পরিবর্তন করতে চাও আমি যুবক ছেলেদের বলি তোমরা যদি আজ এই চাকরির ভাগ্য পরিবর্তন করতে চাও নিজেদের জীবনকে পরিবর্তন করো তোমরা নবী মোহাম্মদ সৈনিক হও অস্ত্র নিতে হবে না তোমার জবান যথেষ্ট সারা দুনিয়ায় নবী মোহাম্মদ সৈন্যকে চিন্তা করার মেহনত করো দেখো আল্লাহ তোমাকে রাজত্ব ফিরিয়ে দেবে কেউ শুনছেন আপনারা আরে শুনছেন আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারি এইখানে বসে আমি সুন্নতে রসুলের এই মানে আশা ধরে বলছি যে যদি সমস্ত জোয়ান ছেলেরা আর মুসলমানরা আমার মা বোনেরা যদি নবীন সাথে সন্ন্যতের উপর ফিরে আসে এক একটা সন্ন্যত হ্যাঁ কোন সন্ন্যতকে ছাড়া যাবে না আমরা তার উম্মত উম্মত তাকে বলে যে সন্ন্যত মনে চলে আমি সৈনিক কিসের আমি নিজের সুন্দর মেনে চলবো আর আমি সুন্দর দুনিয়াতে আরে বলছেন না কেন জিন্দা করবো যুদ্ধ লড়াই করা আমার কাজ নয় হ্যাঁ আমাকে একজন জিজ্ঞেস করলো আরে তোমরা তো জিহাদি কি বললাম আমি বললাম ভুল বুঝিয়েছে তোমাদের জিহাদি মানে আমরা মারামারি করি না আমরা জঙ্গি নই জিহাদি মানে কি জানো তো সৎ প্রচেষ্টা আর জেহাদ দুনা বুখারি শরীফের মধ্যে লেখা আছে জিহাদ আলাদা আর খুন খারাপি আরে বলছেন না কেন লড়াই আলাদা আর জিহাদ আলাদা আপনাদের সবাইকে বলছি সারা বিশ্বকে বার্তা দিচ্ছি মোদী সরকারকে বার্তা দিচ্ছি ওবামা সরকারকে বার্তা দিচ্ছি সবাইকে জানাচ্ছি আমরা জিহাদি বসে কিন্তু জিহাদ মানে কি দুর্নীতি মুক্ত সমাজ করতে আপনারা সবাই আমার সাথে সহমত আরে বলছেন না কেন আমরা সবাই চান্না চান্না হাত চিনে বলুন দুর্নীতি মুক্ত সমাজ চাই কি বলছেন আপনারা আর নিজেই দুর্নীতি যুক্ত তো দুর্নীতি মুক্ত সমাজ চাই না কেন ও কত মেরে খেতে খাবে হ্যাঁ দুর্নীতি মুক্ত সমাজ দুর্নীতি মুক্ত প্রশাসন চাই না চাই না সবাই চায় হিন্দুরাও চায় আমি বলবো মুসলমানের হিন্দু তোমরা সব এক হও আর তোমরা সবাই মিলে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হলো কি দরকার না দরকার নাই বলুন হ্যাঁ এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ ভুলে যাও এখানে আমরা বিশ্ব প্রভুর আর আমরা হচ্ছে বিশ্ব সবাই বলুন আমি যখন তাকে বললাম ভাই সাহেব আমরা হচ্ছি সেই জাত হ্যাঁ বিশ্বনবী তার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ ছিল না আর কেউ হবে না সে বলছে এটাও যুক্তিযুক্ত কথা তাই বাবু একটা যদি বলবো ফের আমার প্রশ্ন হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ একটা প্রশ্ন আছে আমরা বলুন বলছে উনি যদি একটা রকেট তৈরি করতেন চাঁদে যেতে পারতেন তো তারপরে আমার কোনো ভাই সারা বিশ্বের লোক সবাই জানে কত হাজার হাজার কোটি টাকা খরচ করে তাই মানুষ চাঁদে গেছে কি ভাই বুঝতে পারছেন না আর এ তো বিলাসিতা করেছে আপনারা যদি এই নেটে যদি দেখে থাকেন মঙ্গল গ্রহে যাওয়ার দৃশ্য আমি সৌরভ আলী খান দেখেছি বুঝতে পারছেন কিভাবে যাচ্ছে কিভাবে টুকরো হচ্ছে কিভাবে হ্যাঁ ছ চাকার গাড়ি ভেঙে পড়ছে তার উপর দিয়ে হাইলাইট করে ছবি তুলছে বুঝতে পেরেছেন হ্যাঁ। জ্বালানি দিয়ে পাঠিয়ে দিয়েছে সব দেখাচ্ছে হ্যাঁ কিন্তু জেনে রাখবেন এত কোটি টাকা খরচ আর সেখানে সুন্দরী সুন্দরী মেয়ে ওরাও বিজ্ঞানী আর জানেন যেখানে দুটো থাকে গরম গরম সিগারেট টানছে হেরোইন মারছে কি গো হ্যাঁ বৈজ্ঞানিকরা বলছে ধূমপান করলে ক্যান্সার হয় আর সব থেকে বেশি ওই বেটারাই বলছে যত বেশি টানি তত বেশি বুদ্ধি বাড়ে কি শুনছেন হ্যাঁ না সিগারেট নেই খসাও ভালো পাবো আর আর সিগারেট না ধরা যায় আর সিগারেটের মধ্যে হেরোইন আবার হিরোইন আছে সুন্দরী মেয়েগুলো আছে এত বিলাসিতা করে আমি এই খ্রিস্টানদের বলতে চাই আমি বললাম যে তোমরা এত বিলাসিতা করে এত কোটি কোটি সব টাকা খরচ করে শুধু গেলে সেখানে যাতায়াতের কোনো ব্যবস্থা করতে পারলেন না সেখানে কিছু এমন করেছে বলো আর আমার নবী মোহাম্মদ জানবে চাঁদে যাওয়ার জন্য তাকে একটা ফুটো করিও খরচ করতে হয়নি শুনছেন আপনারা জবাব বুঝতে পারছেন যে নবীকে কোন রকেট তৈরি করার দরকার হয়নি যে নবী মোহাম্মদ সাল্লামকে ওই পাহাড়ের চূড়ায় উঠতে হয়নি যে নবী মোহাম্মদ সাল্লামকে হজরত মোহাম্মদ সাল্লামকে গাছের মগডালে চাপতে হয়নি যে মোহাম্মদ সাল্লামকে উঁচু বিল্ডিং তৈরি করে একশো দশতলা বিল্ডিং তৈরি করে তার ওই ছাদের উপর উঠতে হয়নি আমি মালয়েশিয়ায় গেছি অষ্টআশি তলা দুটো টাওয়ার তৈরি করছে এখন মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফের কাছেই একটা ঘড়ি টাওয়ার তৈরি হয়েছে আপনারা শুনেছেন শুনেননি গত পরশু দিন আমার সৌদি আরবের জিদ্দাতে থাকে একজন আরবিয়ান বন্ধু বহুদিন পরে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে হে হাবিবুল্লাহর বাপ কেমন আছো আমার বড় ছেলের নাম হাবিবুল্লাহ ওরা সরাসরি নাম নেয় না একটা মানুষকে সম্মান দেওয়ার জন্য বলে আবুল হাবিব হাবিবের বাপ বুঝতে পারছেন না যেমন একজন নারী তার স্বামীর নাম নেয় না কি বলে এ হাসিবুল্লাহর বাবা কি শুনছেন হ্যাঁ এ অমুকের বাপ নাকি বলে সোরাব আলী খান খান সাহেব খবর আছে বলে আরে কোন বই এরকম করে হাট করে বলে নাকি বেহায়া তারা যারা বলছে হ্যাঁ সম্মান ইমানদার ভাইরা তো উনি লিখেছেন আর লিখার পরে একটা ছবি দিয়েছেন ছবি সেন্ড করেছেন বাইতুল্লার পাশে ঘড়ির ছবি হ্যাঁ আর কোরআন জেলাসুল্লাহ রহমানের তার সাথে ছবি যখন বলছে আকাশ তৈরি করেছে আকাশ দেখাচ্ছে যখন বলছে তারা তৈরি সূর্য তৈরি করেছে সূর্য দেখাচ্ছে যখন বলছে গাছ গাছপালা দেখাচ্ছে যখন তারা তারা দেখাচ্ছে যখন বলছে খেজুর খেজুর দেখাচ্ছে যখন বলছে আঙ্গুর আঙ্গুর দেখাচ্ছে এরকম একটা খুব সুন্দর একটা সিন করে আমার মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তো আমি আবার তাকে সঙ্গে সঙ্গে পাল্টা ফোন করলাম বুঝতে পেরেছেন সাত টাকা কুড়ি পয়সা করে কাটলো কারণ আমার হচ্ছে পাওয়ার মারা ছিল তো আমি বললাম যে জিয়াউদ্দিন ভাই আপনি কেমন আছেন আর কিছু বললাম বললাম অনেকদিন পরে তোমার সাথে কথা আমি বললাম ভাই আমি তো এই হ্যাঁ, জানুয়ারিতে গিয়েছিলাম তোমাকে অনেক খুঁজি করে তোমাকে পাইনি তো বললে আমি আসলে সফরে চলে গেলাম চার মাসের সফরে তিন চিল্লা বুঝতে পেরেছেন ওখানকার নবীর দেশের লোক তিন চিল্লা দিচ্ছে শুনছেন আপনারা হ্যাঁ তারা হর সাল তিন চিল্লা দিচ্ছে দিনের মেহরতের জন্য মদিনার মক্কার মসজিদ ছেড়ে দিয়ে দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে আমি বলে খেপা পাগল হয়ে গেছে তুমি সির তুম জানি তুমি পাগল হয়ে গেলে হো মুখুকা খারবান আরে এখানে নামাজ পড়লে এক লাখ টাকার নামাজের স্বভাব পাওয়া যায় আর তুমি কেন বাবা এরকম ইয়ার দিকে ছেড়ে দিয়ে বিলাসিতে ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ বিদেশে ঘুরে বেড়াচ্ছ বলছে আমরা ব্যবসায়ী লাভ লোকসান বুঝি বলেছেন তার হাদিস আর কোরআন সবগুলো মিলালে দেখা যাচ্ছে এখানে এক লাখ রাখাতে স্বভাব আর আল্লাহ রাস্তায় গেলে উনপঞ্চাশ কোটি পর্যন্ত স্বভাব কত সাত লাখ থেকে শুরু করে উনপঞ্চাশ কোটি গুণ স্বভাব আল্লাহ আমি বললাম এই কিরকম কথা তারপর আমি কোরআন শরীফের আয় দেখলাম তারপরে গুলো দেখলাম সব গুলো গুণ করে করে দেখলাম উনপঞ্চাশ উনপঞ্চাশ কোটি হয়েছে আমি দেখে নিয়েছি কিন্তু যাচাই করে নিচ্ছি উনপঞ্চাশ কোটি গুণ সুভান হ্যাঁ সুরা বাকারার দুশো একষট্টি নম্বর আয়ের সেখানে সাতশো গুণ বলেছে আর কিতাবুল জিহাদে সাত লাখ গুণ বলেছে আবার সত্তর গুণ বলেছে এই গুণ যদি করি সাতকে সাতশো দিয়ে এই সত্তরকে সাতশো দিয়ে আবার সাতশোকে সাত লাখ দিয়ে তার সাত সাতটা উনপঞ্চাশ একদম উনপঞ্চাশ কোটি দাঁড়িয়ে গেল বুঝতে পারছেন তো বলছে সাথে ঘুরে বেড়াচ্ছি আমি নবীজির সন্তানকে চিন্তা করতে চাই আমি যখন আল্লাহ রাস্তায় বেরোনি আমার মুখে দাঁড়িয়ে ছিল না আমি কোনো জিনিস পরমাই করতাম না সুন্দর নামাজও পড়তাম না আজ আমি আল্লাহ রাস্তায় বেরিয়ে সুন্নতের উপর আমল করছি মাথায় টুপি আছে আলহামদুলিল্লাহ বরং ওই ভাই জিয়াউদ্দিন পাগড়ি পাগড়ি পরে থাকে হ্যাঁ তো সে বললে যে আল্লাহ যদি করে তো সামনের জানুয়ারি মাসে ফের আসবো তোমার সাথে দেখা করবো যাই হোক আমি যেটা বলছিলাম খ্রিস্টানদেরকে আমি বলেছিলাম শোনো তোমাদের নবী মোহাম্মদ তোমাদের নবী ঈসা বাইতুল্লাহ আরবিতে বলে বাইতুল্লাহ আর ইংরেজিতে বলে বেথেল হেড ওইখানে প্যালেস্টাইনে একটা জায়গা আছে লাভ দাল লুদ লুদ বলে জায়গা সেটা আছে ডেট অফ লুদ লুদ বলে জায়গা সত্তর সাতশো জন নবী ওই একটা বস্তিতে জন্মেছেন বলে সুহান আল্লাহ ঈসা নবী যখন কিয়ামতের আগে আসবেন তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন করতে করতে দাজ্জালকে ঠেলতে ঠেলতে আর দাজ্জালের সাথী হবে ইহুদিরা ওদেরকে ঠেলতে ঠেলতে নিয়ে ওই লুদ জায়গায় পর্যন্ত পৌঁছাবেন ওখানে গিয়ে দাজ্জালকে কতাল করে দেবেন একবার ধরে বলে সুভান তাহলে বন্ধু এই যে ঈশা নবীকে আমরা এত শ্রদ্ধা করে বলছি তোমরা তো ঈসা নবীর উম্মত তো ঈসা নবীর নাম কতবার নাও সারাদিনে তোমার শুনতে না তারা খুব ভালো করে যুক্তি দিয়ে বুঝে যাচ্ছে বলছে ঈসা নবীর নাম তোমরা কি আমরা তো সপ্তাহে একদিন রবিবারে প্রেয়ার করি পনেরো মিনিট বিশ মিনিট আর বাকি সপ্তাহভর বিলাসিতা করে আর সারা দুনিয়াতে আপনারা জানেন এই জাতিটা সব থেকে বেশি মাল খায় আরে বলছেন না কেন দুনিয়াতে সবথেকে বেশি মাল খাই কারা হ্যাঁ আমাদের দেশেও খ্রিস্টান আছে আপনি মেঘালয় যাবেন মেঘালয় বুঝতে পেরেছেন তারপরে ত্রিপুরা আসাম তো আসামের একটা অঞ্চল তো পুরো মুসলমান কোনো সমস্যা নাই খুবই ভালো আর আমি প্রতি বছর বিশ মানে পনেরো বিশ বার যাই প্লেনে করে দিয়ে জিতাগুড়া ওরা এই সামনের মাসে যাব প্লেনের টিকিট কেটে দিয়ে হবে বুঝতে পেরেছেন জলসা করার জন্য যাই জমাতের জন্য যাই চিল্লা বিশ দিন অনেকবার গেছে তো আশ্চর্য হয়ে যাবে যখন গুয়াহাটি থেকে আপনি শিলংয়ের দিকে যাবেন রাস্তাতে চায়ের দোকান পাবেন না খালি মদের দোকান এত মদের দোকান যে আপনি চিন্তা করতে পারবেন না হ্যাঁ কয়েক কদম পর পর রাস্তার দুই ধারে শুধু মদের দোকান আর কি সাজানো গোছানোর কি এরকম লাইটিং আমরা মনে করছি খিদে পেয়েছে আর আমরা কিন্তু জানি যে এখানে কোনো হোটেলে খাওয়াটা ঠিক নয় কেন যে হোটেলে খেতে যাবেন একই চামচ দিয়ে সবজি আর সেই চামচ দিয়ে সুরের গোস কি বুঝতে পারছেন তো তো ওই ওই ওই সবজি ভাত খাওয়া যাবে তো আপনারা কি বলছেন হ্যাঁ মাছ ভাত দিন ভাত কোনো ভাত চলবে না বাবু আমরা চাই কি করলাম মার্কাজ থেকে খেচুড়ি রান্না করে দিলাম যে রাস্তায় যখন খিদে লাগবে খেচুড়ি খেয়ে নেবো তো খেচুড়ি খাওয়ার জন্য নেমেছি আল্লাহ এক গাদা নিয়ে এলো ঠিক আছে বুঝতে এরা সুন্দর সুন্দর লোক দেখে ওরা মনে করছে যে আমাদের সব কাস্টমার দোকানে কেনাকাটা করে দেয় কি কেন মাল তো দু রকম একটা মাল বোতলে থাকে আর একটা মাল কাপড়ে জড়ানো বুঝতে পারেননি নোংরামি চলছে হ্যাঁ মুসলমান সমাজে অত তালাক নেই যত তালাক আছে হিন্দু সমাজে ঠিক বলছি না ভুল বলছি বলুন আজ কলকাতার বুকে কি দেখবেন যারা স্বামী স্ত্রী সবাই চাকরি করে এই রকম আশি ভাগ সংসার ভেঙে পড়ে আছে তালাক দেয় নাই কিন্তু বউটা আলাদা ঘর সংসার করে আর স্বামী আলাদা ঘর সংসার করে মাঝখানে তার সন্তান না মার বউ আর একটা পুরুষের সাথে থাকে আর এই স্বামী আর একটা মেয়েকে নিয়ে ফুর্তি মারে কি ভাই আপনাদের যেটা বলছি এটা কত পত্রিকা সব ঘেঁটে বলছেন আপনারা বুঝছেন না বুঝছেন না জ্ঞানীগুলি মানুষ আপনারা সবাই যায় কিন্তু আমাদের সমাজে তালাক আছে বলে তালাক খুব কম কেউ বুঝতে পারছেন না কথা একটা লোক এক তালাক দিলে দু তালাক দিলে তারপরে সে ভাববে তিন তালাক দিলে আর বউ নেওয়া যাবে না তার থেকে দরকার নেই ঠিক বলছি না ভুল বলছি আলাদা বলছে তালাক না দিলেও হবে ও একলা একলা অন্য লোকের সাথে সংসার করবে বিয়ে করার দরকার নেই চালাক অবাক রে বাপু হ্যাঁ যাদের চাকপাত নেই আর আমাদের একটা একটা আদর্শ আছে সম্মানী ইমানদার ভাইরা শুনে রাখবেন আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি বললাম দেখো আর সারা বিশ্বের মধ্যে মোহাম্মদ সাল্লামের মতো খ্যাতি আর দুনিয়াতে কাউরি নাই একবার ধরে বলবেন সুহান আল্লাহি সুহান আল্লাহ আর দশ মিনিট বলবো কেননা অসুস্থ মানুষ আবার ফের বৃদ্ধ হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে বারোটা দলিল দিয়েছে এক বিশ্বনবী মোহাম্মদ নামে প্রতি সেকেন্ডে আপনারা সবাই শুনছেন প্রতি মুহূর্তে প্রতি নিঃশ্বাসে আর প্রতি পলকে সারা দুনিয়াতে আজান চলছে না চলছে না আজকে একটা খুব অল্প বয়স্ক মেয়ে আর কার বলবো আমার এই সাইফুদ্দিন ভাই মেয়েটা বলছে বড়ব্বা আমাদের একটা প্রশ্ন আছে আমি বললাম করো না বলে এই সৌদি আরবে একদিন আগে ঈদ হয়ে নাই আর একদিন পরে ঈদ হয় কিনা আমাদের মনের মধ্যে একটা খটকা লেগেছে আর বলছে হিন্দুরা এটা প্রশ্ন করে তোদের ওরকম হয় কেন তো আমি তো কিছু জানি না আমি বললাম কোরআন শরীর মধ্যে একটা আয়াত আছে আপনারা শুনুন পাঁচ নম্বর সাতাশ সুরা রহমান দ্বিতীয় রুকু তেত্রিশ নম্বর আয় আমি খুব তাড়াতাড়ি বলছি এটাতে বলছে যে হে দুনিয়ার জিন আর ইনসান ইয়া মাশারাল জিন ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন সামাওয়াতি ওয়াল ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আমি এই আলাই রব্বিকুমা তুকাজিবান যদি করতে চাও সীমানা করো কিন্তু যেখানেই যাবে সীমানা কেন পৃথিবীটা গোল তুমি এখান থেকে এখানে আসলেও ওখানেও জমিন আসমানের সীমানা আছে এদিকে গেলেও বুঝতে পারছেন না গোল তো কি হ্যাঁ পুরো একদম একটা বলের মতো গোল তাহলে এখানে এখান থেকে এখানে এখানে দেখলাম জমিন আসবেন কি সীমানা তাহলে আমি দেখছি পূর্ব দিকে আধ ঘন্টা আগে সূর্য ডুবেছে আমার এখানে আধ ঘন্টা পরে সূর্য ডুবলো দিল্লিতে আমার এখানে সূর্য ডুবেছিল পাঁচটা বেজে ছয় নাকি কত পাঁচটা ছয় আর আমি দেখছি যে দিল্লিতে পাঁচটা পঞ্চাশে সূর্য ডুবলো কি ভাই শুনছেন তাহলে আমাদের সূর্য ডুবে গেছে ওদের সূর্য ডুবেছে তাহলে ওরা সূর্য দেখতে পাচ্ছে তখন কি ভাই শুনছেন আমাদের রাত হয়ে গেল আগে ওদের রাত হচ্ছে ছেচল্লিশ মিনিট পরে আমরা যদি চাঁদ দেখতে না পাই বোম্বাইয়ের চাঁদ দেখতে দ্বিতীয় চাঁদ দেখতে পারে এবার ধরুন সৌদি আরবে আড়াই ঘন্টা পরে সূর্য ডুববে এখানে পাঁচটাতে যদি সূর্য ডোবে ওখানে সাড়ে সাতটায় সূর্য ডুবছে শুনছেন আপনারা তাহলে বলুন এইবার কতটা জিতিয়া পেল আমরা চাঁদ দেখতে পাবো না আমাদের এখানে চাঁদ গঠনই হয়নি আর ওদের ওখানে চাঁদ আপনারা বুঝতে পারছেন যুক্তিটা তাহলে ওদের আগে চাঁদটা ওরা দেখে ফেললো ওদের তাহলে বলছে যে পৃথিবীর সব জায়গায় এক জায়গায় সূর্য উঠছে এক জায়গায় সূর্য ডুবছে এক জায়গায় সূর্য মাথার উপরে এক জায়গায় সূর্য রাত বারোটা এক জায়গায় বিকেল আর এক জায়গায় সকাল দশটা কি শুনছেন আপনারা সারা দুনিয়াতে সূর্য সবসময় উঠছে সবসময় ডুবছে তার মানে যেখানে যাচ্ছে সেই এলাকাতে সেই সীমানায় আকাশের সীমানায় সূর্য ডুবছে আর নাহলে সূর্য ডুবছে তাহলে পৃথিবীর সারা দুনিয়াতে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে পাঁচ ওয়াক্তের আদান হচ্ছে না হচ্ছে না আরে বলছে না কেন কোন না কোনো অক্তে আজান হচ্ছে ধরুন আমাদের আজান হয়ে নামাজ পড়ে এখন রাত সাড়ে বারোটা বাজে নাকি বলেন কিন্তু আর এক জায়গায় দেখা যাচ্ছে এই সময় সাড়ে বারোটা বাজছে দিনে জোহরের আজান হচ্ছে এক জায়গায় দেখা যাচ্ছে ফজরের আজান হচ্ছে এক জায়গায় দেখা যাচ্ছে আসরের আজান হচ্ছে এক জায়গায় দেখা যাচ্ছে মাগরি হচ্ছে তাহলে গোটা বিশ্বের কোন না কোন জায়গায় লক্ষ লক্ষ জায়গায় আজান চলছেই চলছে কোন জায়গায় আজান বন্ধ নেই তাহলে আমি বললাম বন্ধু বলো তিনশো কোটি মুসলমানে পনেরো থেকে বিশ কোটি মুসলমান প্রতি মুহূর্তে অল্টারনেটিভ করে কি শুনছেন আজানের মধ্যে লিখত তারা কি বলছে আসাদু আর বলছে আসাদু মোহাম্মদ আর রাসুল্লাহ সবাই হ্যাঁ আপনারা সবাই বলুন আর কোন প্রশ্ন আছে আর আছে কেউ পীরের নাম আছে আর বলছেন না কেন ফকিরের নাম আছে হ্যাঁ দুই মোহাম্মদ সাল্লামের নাম আর তৃতীয় কোন নাম নেই সরাসরি আল্লাহ তালা এই জায়গায় এসে ছেড়ে দিয়েছেন সারা দুনিয়ার মুসলমান নবী মোহাম্মদ নাম নিচেই চলেছে নিয়েই চলেছে নিয়েই চলেছে হ্যাঁ আবার এই সেকেন্ডে এই মুহূর্তে হজরত মুহাম্মদ নামে ও সিরাজি দোয়া পড়ছে আল্লাহ রাব্ব হাযি দাওয়াতি তাম্মা ওয়াস হাতি কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা হজরত মোহাম্মদ সাল্লামকে ওসিলা দান করো তাহলে আমার নবীর নাম প্রতি মুহূর্তে আল্লাহ তালা এইভাবে দুনিয়াতে আল্লাহ তার নামটাকে চিন্তা রেখেছেন তিরিশ পাড়াতে আম পাড়াতে প্রসারণ এম সেরা মানে প্রসারণ এই সুরাত চার নম্বর আছে বলেছে তাহলে আমার নবীর খ্যাতি সারা বিশ্ব জুড়ে ক্ষমতা বললাম আকাশের চাঁদ আঙুলের ইশারা করে দুটো টুকরো করেছেন তো যে নবী এত মহান আল্লাহ শান আপনারা শুনবেন যে সেখানে কারগুজারি আমি দিচ্ছিলাম যে এই কথা শুনে খ্রিস্টানদের মধ্যে ইসলাম কবল করার প্রবণতা দেখা গেল জোরসে বলছু ভান আল্লাহ জি না আমি নিজে কলমা পড়ে না ওখানে খ্রিস্টান ভাইকে সে নিজে স্বেচ্ছাই বলল যে আমাকে কলমা পড়াও অনেক লোক ছিল তো সবাই বললেন যে কলাম সাহেব আপনি ইন্ডিয়ার আলিম মানুষ আপনি পড়িয়ে দেন আমি কলমাটা পড়ালাম আর এক জায়গায় চারজন ইসলাম কবুল করতে এসছে আমি বললাম না এভিডিউট বানাও তো একজন কাজী সাহেবকে ডাকা হলো তিনি ওদেরকে কোর্টে নিয়ে এভিডিউট বানালেন ওদের নামগুলো চেঞ্জ করলেন তারপরে মাগরিবের নামাজের পর আমাদের বায়ান হয় আপনারা তো জানেন মাগরিবের পর বায়ান হয় না না তারপরে কিছুটা তস্কিল তারপরেই ওদেরকে সেই কাজী সাহেব কলমা পড়িয়ে মুসলমান বানানো কেন আমরা নিজেদের মধ্যে কোনো বিরোধ সমস্ত দুনিয়ার মানুষের একজনই জগৎগুরু বিশ্বগুরু তাহলে বিশ্বপ্রভু আল্লাহ আর বিশ্বগুরু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা তার উন্মত তারই তরিকা সিলসিলা তারই মত পথে চলবো আর তার সৈনিক হলে সুন্নতের উপর চলবো আর সুন্নত জিন্দা করার মেহনত করবো কিংবা ইনশাল্লাহ এটা করবো ভাই আমরা সবাই আল্লাহ তৌফিক নসিব করুন পরবর্তী বক্তা আমার বন্ধু মানুষ এসে গেছেন সেই জন্য ওনারা জয়নুলাবিন চাই উনিও বর্ধমানের লোক তো যাই হোক এখন আর আমি আর নিজের সময় বাড়াতে চাইছি না এটা দিয়ে বারোটা দলিল আমি ওদের সামনে পেশ করেছিলাম কিন্তু এখন ধারাবাহিকভাবে বলার কোনো সময়